জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন রাতের আধার নেমে আসবে অথবা বলেছেন যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদেরকে আটকিয়ে রাখবে কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে তখন তাদেরকে ছেড়ে দিতে পারো তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না ইবনু জুরাইজ রহমতুল্লা আলহি বলেন হাদিসটি আমর ইবনু দিনার রহমতুল্লা আলহি জাবির ইবনু আবদুল্লাহ হতে আতা রহমতুল্লা আলহি এর মতোই বর্ণনা করেছেন